الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى عن أبي ذر الغفاري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل أنه قال يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا يا عبادي كلكم ضال إلا من هديته فاستهدوني فاستهدوني أهدكم يا عبادي كلكم جاي إلا من أطعمته فاستطعموني أطعمكم يا عبادي كلكم عار إلا من كسوته فاستكسوني أكسكم يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم یا انکم دری نفعی یا لو ان اولکم واخرکم وانسکم وجنکم على بادی قلب رجل واحد منکم ما زاد زادہ ملکی شیعہ یا لو ان اولکم واخرکم وانسکم وجنکم وکم على افجر قلب رجل واحد منکم ما نقص می ملکی شیعہ قاموا وام ویسع واحد فسألوني فعاتيت كل واحد مسألته ما نقص ذلك مما عندي إلا كما ينقص المخية إذا أدخل البحر يا عبادي إنما هي أعمالكم أوصيها لكم ثم أوفيكم إياها فمن وجد خيرا فليحمد الله ومن وجد غير ذلك فلا يلومن إلا نفسه راه مسلم আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাজ নবী সাল্লাহ আলি সাল্লামের ওপর চল্লিশ হাদিস থেকে হাদিস নম্বর চব্বিশ আবুজার রেফারি রাজি আল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলছেন যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাম থেকে আনিন নবী সাল্লাহ সাল্লাম মানে তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাম থেকে আন আবি জারিন গেফারি এই কথাটি বলা হয়নি কোনোদিন আন মানে কি থেকে তাহলে আন আবি আবিজার গেফারি জার গেফারি থেকে কিন্তু আমরা যে বর্ণিত এই বর্ণিত কথাটা নিয়ে আসছি কোথেকে পেলাম হ্যাঁ রোইয়া অথবা ইউরুয়া হ্যাঁ বা মারুইন তিনটা হইতে পারে মারুইন আন আবি জারিনিল গেফারি আবু জার গেফারি রাজি আল্লাহ তালানো থেকে মারুইন মানে বর্ণিত ইসিম মফুল এসেগা অথবা রোবিয়া বর্ণনা করা হয়েছে যেই হাদিসগুলি নবী করিম সাল্লাম বর্ণনা করেছেন তার রব থেকে আল্লাহ রাবুল আলমিন থেকে অর্থাৎ রসুল্লাহাম এই হাদিস বর্ণনা করেছেন কার থেকে আল্লাহ পাক থেকে আল্লাহ পাক থেকে রসুল্লাহাম বর্ণনা করছেন এই রকম হাদিসগুলিকে কি বলা হয় হাদিস কদসি বলা হয় তাহলে এটি হচ্ছে হাদিস কদসি আন্না কালা তিনি বলেন কে বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন এখানে কারণ নবী সাল বর্ণনা করছেন আল্লাহ থেকে তারপরে বলছেন আল্লাহ কাল তিনি বলেন মানে আল্লাহ বলেন আল্লাহ পাক বলছেন ইয়া এবাদি হে আমার বান্দারা হাদিসে কুদসি কাকে বলে হাদিসের তর্জমাটা শেষ করেনি আর তারপরে তখন হাদিসে কুদসি কাকে বলে হাদিসে কুদসি আর কোরআনে কি পার্থক্য কিছুটা বয়ান করব যদি সবগুলি নাও হয় হে আমার বান্দারা এমনি হারাম তো জুলম আল্লাহ নাফসি নিঃসন্দেহে আমি আমার ওপর জুলমকে হারাম করেছি নফস আমার ওপর নফসি নফস মানে কি নফস মানে কি আত্মা এখানে কি আল্লাহর আত্মা তাহলে নফসি জাত জাত সত্তা হ্যাঁ আমি আমার সত্তার উপর জুলুমকে হারাম করেছি আল্লাহর ক্ষেত্রে যেখানে নফস ব্যবহার হয়েছে সেখানে নফস মানে কি বলবেন সত্তা জাত জি সত্তা নফসের অর্থ কখনো কখনো সৃষ্টির ক্ষেত্রে রুহের ক্ষেত্রে হয় ব্যক্তির ক্ষেত্রে হয় আর আত্মার ক্ষেত্রে রুহের ক্ষেত্রে হয় মনের ক্ষেত্রে হৃদয়ের ক্ষেত্রে হয় কুলতুফি নাফসি আমি মনে মনে বললাম মানে আমার হৃদয়ে বললাম হয় না জি একরা বেহা ফিনাফসে কা তুমি মনে মনে পড়ে নাও কাল্লাম তো মানাফসি আমি নিজের মনের সাথে কথা বললাম জি তারপরে তোমার হ্যাঁ হে খবিস নফস এখানে হবিস নফস মানে কি নোংরা হে পবিত্র আত্মা এখানে আত্মার রয়েছে তো নাফসের মানে সবসময় আত্মা হয় না এই বিষয়টিকে ভুল বুঝে আকিদার ক্ষেত্রে দুর্বল অথচ আকিদার উপর কলম ধরতে গিয়ে একজন বাঙালি আলেম কিছুদিন আগে ইন্তকাল করেছেন রাহেমহল্লাহ আল্লাহ তার গুনা খাতা মাফ করে দেন তারা মাসা মাসাইল ক্ষেত্রে হয়তো সহি মানহাজের ওপর কিন্তু আকিদা আসমা সিফাত সম্পর্কে তাদের জ্ঞান ওই রকম না থাকায় নিজের ইজতিহাদ করতে গিয়ে বড় বড় গুমরাহের কথা লিখে রেখেছে বইটি আমার কাছে যখন কয়েক বছর আগে পৌঁছে আমি একেবারে লুকিয়ে রেখে দিয়েছি এক ভাই নিয়ে এসে দিয়েছে দেখেন এই বইটি বিতরণ করা যায় কিনা নিষেধ এই বই বিতরণ করা বাড়ি গুমরাহি আকিদা তো ক্ষেত্রে ধ্বংস করে দিয়েছে কি করেছে তার মধ্যে অনেক ভুলের মধ্যে এটা একটা ভুল বলছে আল্লাহর আত্মাও আছে আল্লাহর রুহ আছে দলিল পাশে ওয়াইহাজুমুল্লাহ নাফসাহু হ্যাঁ আল্লাহ হ্যাঁ তার নফস কি বলে তোমাদেরকে ভয় দেখাচ্ছেন হ্যাঁ ভীতি প্রদর্শন করছেন তো নফসাহ মানে রুহের অর্থ করে দিয়েছে আল্লাহ নফস একাধিক কোরআনের আয়াতে রয়েছে তো নফস মানে হ্যাঁ, আল্লাহর ক্ষেত্রে রুহ নয় কি বলবেন জাত সত্তা বললেন জি মানুষের ক্ষেত্রে কখনো কখনো রুহের অর্থ হাই তো এই নাফস থেকে নিয়ে রু আর তারপরে আল্লাহর রু আছে আল্লাহর এই আছে এমন কি আল্লাহর দেহ আছে বলে দিচ্ছে বাদান আছে জিসিম আছে কোন আয়াত হাদিস আছে বাদান শব্দ এসে বডি বা জিসিম বা জাসাদ এই শব্দগুলো এসছে কখনো আসেনি সৌদি আরবের অলমাই কেরাম বা যারা আকিদের ক্ষেত্রে সালাফে সালেহিন মানহাজি তাদের মানহাজটা হচ্ছে একেবারে নিরাপদ মানহাজ নিরাপদ পথ আল্লাহ যা বলেছেন আমরা হ্যাঁ বলবো আর যা বলেননি যা না করেছেন সেগুলোকে না করবো আর যেগুলি সম্পর্কে আল্লাহ নীরব আমরাও নীরব থাকো আসমা সিফাতের আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে সহজ ভাষায় খুব বুঝে রাখবেন বেশি যদি নাও জানেন আল্লাহ যা হ্যাঁ করেছেন হ্যাঁ করব যা না করেছেন না করব যা নীরব আমরাও নীরব ঠিক আছে রসুল্লাহ আল্লাহ হাত বলেছেন আমরা কি বলবো বলবো পা বলেছেন নবী পা বলবো হ্যাঁ চোখ বলেছেন আইন বলেছেন বলবো ঠিক না দুই হাতও বলেছেন দুই হাত বলবো অঝুন চেহারা বলে চেহারা বলবো আল্লাহ যেগুলো না করেছেন লাখোজ সেনা তোমালা নম আল্লাহকে তন্দ্রাও ধরে না আল্লাহকে ঘুমও ধরে না না বলেছেন না বলবো ঠিক না জি এরকম বহু নেগেটিভ আয়াতও রয়েছে হাদিসও রয়েছে যেগুলো আল্লাহ পাকরাবুল আলমিনের নেতিবাচক বা নাবাচক গুণ নেই নেই নেই না বলবো আর যেগুলো ক্ষেত্রে নীরব হাও নেই নাও নেই যেমন এগুলোর ক্ষেত্রে রুহের ক্ষেত্রে হাও নেই নাও নেই আর নাস দিয়ে রুহ পয়দা করে দেবো যখন আল্লাহ রাবুল আলমিনের জাত আছে আল্লাহ ফাকর রাবুল আলমিনের চেহারা আছে আল্লাহ রাবুল হাত আছে তখন হাত হইলে দেহ হবে গুমরাহি গুমরাহি এই গুমরাহিতে পড়ে গেছেন তিনি আল্লাহ পাক তার রহম করেন তো এই জন্য এই রকমের আকিদা থেকে সতর্ক করছে যদিও আপনাকে মনে হচ্ছে যে উনি তো সহি আকিদ আরাম ছিলেন ওনার মাধ্যমে অনেকে সুফিবাদ থেকে বেরিয়েছে অনেকে শির বিদার থেকে বেরিয়েছে অনেক কবর মাজারের পন্থা থেকে বেরিয়েছে অনেকে অন্ধ অনুসরণ তকলিদ থেকে বেরিয়ে এসছে ঠিক আছে ওগুলো খেদমত কিন্তু আসমা সিফাতের ক্ষেত্রে জিরো কিছু জানেন না সাবধান ওয়াজাল তো বাইনাকে মহারমান আমি আমার রহজলমকে হারাম করেছি হাদিস কি বলা হল আমি আমার জুলুমকে হারাম আল্লাহ পাক যে জুলুমকে নিজের হারাম করেছেন তো যেটা হারাম করা হয় সেটা তিনি যদি হারাম না করতেন তো করতে পারতেন না পারতেন না করতে পারতেন না পারতেন না আমি হারাম করেছি কিন্তু আমি যদি হারাম না করতাম তাহলে সেটা করতে পারতাম ঠিক না এটাই না বুঝাই তাহলে যদি এইরকম কেউ প্রশ্ন ওঠায় আল্লাহ যদি জুলুম করতে চান তো জুলুম করতে পারবেন কি পারবেন না হ্যাঁ পারবেন না তাহলে অপারগ হ্যাঁ হারাম করেছেন কিন্তু যদি করেন তো পারবেন না সক্ষম না অক্ষম সক্ষম এক বক্তা আবার সহিদের বক্তা এই ভুলগুলি আমাদের আল্লাহ যদি জুলুম করতে চান তবুও পারবেন না এইরকম বক্তব্য আমাকে এক ভাই শুনিয়েছে সহি সহি আকিদার আলেমদের এইরকম মারাত্মক ভুলগুলি কখন হয়ে যায় যখন গভীরতা না থাকে করেন হাদিসে অথবা আকিদা সম্পর্কে ভালো জ্ঞান না থাকে হারাম তো জুলমান আমার জুলুমকে হারাম করেছি আল্লাহ নিজের উপর এটাকে ফরজ করে হারাম করে নিয়েছেন সুতরাং করবেন না আল্লাহ কিন্তু করতে চাইলে তিনি করতে সক্ষম কারণ যখনই বলবেন যে না আল্লাহ করতে পারেন অসম্ভব কারণ আল্লাহকে অপারগ করে দিলেন আপনি আল্লাহকে আলা করলে সেই কাদির কোথায় থাকলো সবকিছুর উপর ক্ষমতাবান হইলেন না তাহলে বুঝা গেছে এবং তোমাদের মাঝেও আমি জুলুমকে হারাম ঘোষণা করেছি তোমরা কেউ কাউকে জুলুম করবে না ফালা তাজালাম সুতরাং তোমরা একই অপরপর জুলুম করবে না বাবে তাফাউল থেকে তাজালাম মানে পরস্পর জুলুম করা একে অপর জুলুম করা ইয়া এবাদিহি আমার বান্দারা কোল্লকম দল্লুন তোমাদের প্রত্যেকে হচ্ছে দেশে হারা গোমরা পথভ্রষ্ট বলিয়েন না কারণ প্রত্যেকের মধ্যে নবীও সামিল এখন পট করে ধরে নিবে এই নবীকে গোমরা বলছে দেখছো কত বড় বেয়াদব নবীকে গোমরা বলছে তোমরা প্রত্যেকে গোমরা যাও বকর উমরকে গোমরা বলছে বলবে না বলবে না এই জন্য হেকমত আর এই অর্থ করতে গিয়ে আমাদের এক ছাত্র হ্যাঁ মাহমুদ এক জায়গায় বক্তব্য করতে গিয়ে অল্প অল্প শিখে বলছে আল্লাহ বলছেন ফাহাদা হে নবী আল্লাহ তোমাকে গুমরা পেয়েছেন তারপর রাস্তা দেখিয়েছেন আর লোকজন মারবে ধৈর হেকমতের খেলাফ দাল্লান মানে গুমরা কথাটি খারাপ আমাদের ভাষায় বাংলা ভাষা এটা হচ্ছে কটু কথা হ্যাঁ বেয়াদবি কথা কিন্তু যদি বললেন আল্লাহ তোমাকে দিশাহারা পেয়েছেন হেনবি দিশাহারা ঠিক আছে আদৌ আপন যা ঠিক আছে আর নবী সালাম দিশা কোন দিকে যাব আমার জাতি এগুলো করছে আমি যাব কোন দিকে দিশাহারা হ্যাঁ ফাহাদা তখন আল্লাহ কি করলেন রাস্তা দেখিয়ে দিলেন দাওয়াতের ক্ষেত্রে হেকমত জরুরি না হলে দাওয়াত দিয়ে ফল করবেন না আরো আপনি ভাঙচুর করবেন গড়তে পারবেন আর ভাঙচুর করবেন যা কিছু গড়া ছিল তাও ভেঙে সাফ করে দিবেন দল তাহলে এখানে যদি অর্থ করি তোমাদের সকলে হচ্ছে দিশেহারা মানে দিশেহারা আমরা সকলে দিশেহারা যদি আল্লাহ দিশা না দেন তো সকলে দিশেহারা ইল্লা মান হাদেই তবে যাকে আমি রাস্তা দেখাই সে দিশেহারা নয় সুতরাং আমার কাছে তোমরা হেদায়ত তলব করো সঠিক রাস্তা কামনা করো আহ দেখুম আমি তোমাদেরকে হেদায়ত করব রাস্তা দেখাবো ইয়া এবাদি আল্লাহর পক্ষ থেকে প্রমিস ওয়াদা আমার বান্দারা তোমাদের ক্ষুধার্ত ক্ষুধার্ত তোমাদের ক্ষুধার্ত পানাহারের ক্ষেত্রে যেগুলো অনবত মানে বস্তু পানীয় বস্তু এছাড়া যত রকমের অন্যান্য প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে যেটা মুখাপেক্ষি সেই সেই ক্ষেত্রে আমি ক্ষুধার্ত শুধু খাদ্য আর পানীয় ক্ষেত্রে মানুষ ক্ষুধার্ত হয় না ভাই আমি সুস্থ তার মুখাপেক্ষি এটা আমি ক্ষেত্রে ক্ষুধার্ত হ্যাঁ তো জায়ন শাব্দিক অর্থ ক্ষুধার্ত মানে পেটের খিদা কিন্তু এতে কি রয়েছে অর্থের ব্যাপকতা রয়েছে প্রত্যেকে তোমাদের ক্ষুধার্ত মানে মোকাবে কি ইল্লামান আতাম তহু তবে যাকে আমি খাদ্য দান করি ফাস্তাত এমনই সুতরাং আমার কাছেই খাদ্য তলব করো উত এম কুম আমি তোমাদেরকে খেতে দেব উত এম কুম জজম হবে কেন হ্যাঁ ফাস্তাত আমরের জবাব ফাস্তাত এমনই কায়দা রয়েছে আমরের জবে বিনা ফায়ে যদি আসে তাহলে জজম হবে ওই ফেলকে আর ফা সহকারে আসলে ওখানে আন উজ্জ থাকবে সেই জন্য ফা উত এমাকুম হয়ে যেত ফাতা হয়ে যেত এটা হচ্ছে আরবি নাহর গ্রামার ইয়া এবাদি হে আমার বান্দারা কল্লকুম আরিন তোমাদের সকলে বস্ত্রহীন বস্ত্রহীন ইল্লামান কাসাউতহু তবে যাকে আমি কাপড় পরাই তো এখানে শুধু এই এই অনভূত কাপড়কে বোঝানো হয়েছে না আরো কিছুকে বোঝানো হয়েছে এটা হচ্ছে অনবত হিসি পোশাক আর একটা হচ্ছে মানবী পোশাক রয়েছে আভ্যন্তরীণ পোশাক আভ্যন্তরীণ পোশাক হচ্ছে মানুষের হ্যাঁ, ভালো আমল ভালো আমলবিহীন যে থাকে সে হচ্ছে বস্ত্রহীন সে হচ্ছে বস্ত্রহীন আর এই অর্থে হাদিসও রয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার বিবিগণ সম্পর্কে বললেন বলে আই আই কেজু সেই মুসলিম হাদিস রয়েছে আই কেজু সাহেব আল হোজারে সম্ভবত সেই বুখারি তো রয়েছে হে রমজান মাস ছিল বা কদর রাত ছিল আই কেজু সাহেব আল হোজারে এই কক্ষের বসবাসকারিনীদেরকে তোমরা জাগিয়ে দাও রাত্রে ফারুক বা কাসিয়াতিন ফিদ্দুনিয়া আরিয়াতুন ফিল আখেরা অনেক পোশাক বস্ত্র পরিধানকারিনীরা আর বস্ত্রহীন থাকবে আখেরাতে তো আখেরাতে সবাই তো বস্ত্রহীন থাকবো সবাই বস্ত্রহীন উঠবে না না কারো শরীরে কাপড় থাকবে সবাই তো হ্যাঁ? হাসর হবে তোমাদেরকে একত্রিত করা হবে হফাতান খালি পায়ে বস্ত্রহীন উলঙ্গ করে আর গোরলান আর খাতনাবিহীন তাহলে যার আমল আছে সেও তো বস্ত্রহীন থাকবে যার আমল নাই যে জাহান্নামি সেও বস্ত্রহীন থাকবে মানে যেটা অনুভূত বস্ত্র পোশাক কাপড় চোপড় তাহলে এখানে কি বোঝানো হয়েছে হাদিস থেকে ফারুক বা কাসিয়াতিন ফিদ্দুনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস মানুষের ইসলামের ক্ষেত্রে যে আজকে ভালো ভালো তুমি কাপড় পরে আছো আর খুব সুখের জিন্দি কাটাচ্ছ কিন্তু আরিয়াতুন ফিল আগেরা পরকালে বস্ত্রহীন থাকবে মানে নেকি বিহীন থাকবে হ্যাঁ নেক আমল বিহীন থাকবে নেক আমল থেকে কি থাকবে শূন্য থাকবে বস্ত্র শূন্য এখানে কাপড়ের বস্ত্র শূন্য বোঝানো হয় কি বোঝা হয়েছে আমল থেকে শূন্য থাকে এই ক্ষেত্রে আর একটি মজার কথা শোনেন আমাদের একজন ওস্তাদ ছিলেন তার কাছে এক বয়স্ক লোক খুব প্রভাবশালী বাইশ গ্রামের সর্দার বড় একটা মাদ্রাসা চালাতো আমরা সে মাদ্রাসায় পড়েছি সেই গ্রামের সেখানকার সর্দার কে তার বউ মা স্বপ্নে দেখলো যে আমার শ্বশুর কবর থেকে উঠেছে একবার উলঙ্গ হয়ে এরকম যদি কোনো মৃতকে উলঙ্গ অবস্থায় দেখা যায় স্বপ্ন শরীয়তের দলিল নাই কিন্তু এটাতে সম্ভাবনা রয়েছে যে এই লোকটির আমলে ত্রুটি রয়েছে আমল থেকে বস্ত্রহীন রয়েছে আমলে ত্রুটি রয়েছে সুতরাং এর জন্য সাদকা খেরাত করি এর আমল বাড়ান হ্যাঁ এর আজাবকে হালকা করার চেষ্টা করেন হ্যাঁ এর জন্য কিছু নেক আমল পাঠান এর জন্য ওমরা হজ বা বিভিন্ন যে নেক আমল দোয়া ইত্যাদি করেন যদি কারো আপন জন্য এরকম অবস্থায় দেখা যায় আল্লাহ না করে এরকম হয় অনেক সময় শয়তান আবার করতে পারে শয়তান দেখাইতে পারে জরুরি নয় কারণ কোন শরীয়তের উৎস স্বপ্ন নয় একটা ভালো মানুষ সম্পর্কে নেক মানুষ সম্পর্ক যদি এরকম দেখে নেন তা আপনার যেন উদাহরণ না হয় যে এই লোকের হয়তো কোনো পাপ ছিল নয় কি বললাম তাহলে এ হাদিসের অর্থ কি হবে হে আমার বান্দারা তোমাদের সকলে বস্ত্রহীন তবে যাকে আমি কাপড় পরে ফাস্তাক সুনি সুতরাং আমার কাছে তোমরা বস্ত্র কামনা করো চাও আকসকুম তোমাদেরকে আমি বস্ত্র দান করব পোশাক দান করব কি অর্থ একটা হচ্ছে বাহ্যিক পোশাক চাও যে আল্লাহ আমার প্রয়োজন রয়েছে লেবাস পোশাকের আমার আমার পরিবার পরিজনের আর আরেকটা হচ্ছে আমাকে নে কামলের তৌফিক দাও না হলে আমি বস্ত্রহীন আমার কাছে নে কামলের তৌফিক কামনা করো তোমাদেরকে আমি নে কামল হ্যাঁ, দিয়ে সুসজ্জিত করব। বস্ত্র দিয়ে কাপড় দিয়ে কি হয় সুসজ্জিত হয় যতই সুন্দর থেকে সুন্দর মানুষ আর সুন্দরী সুন্দরী মেয়ে হোক একবারে বস্ত্রহীন হয়ে গেলে দেখতে বেশি লাগে লাগে না কিন্তু যত সুন্দর সুন্দর কাপড় পরবেন তত দেখতে সুন্দর বা সুন্দরই লাগবে তাই কিনা তাহলে বস্ত্র জিনাত এই যে বাহ্যিক পোশাকটা এটা হচ্ছে সাজ সাজ ঠিক ওই রকমই মানুষের নেক আমল হচ্ছে জীবনের সাজ জি আমার বান্দারা ইন্নাকুম তুখতে হুনা বিল্লাইল নাহার নিঃসন্দেহে তোমরা রাত্রে দিনে সর্বদাই ভুল করে থাকো ওয়ান আকফের আমি আমি সব গুনাই মাফ করে থাকি তবা যদি করে নিতে পারেন সব গোনা শির কুবুর সব গোনাই আল্লাহ মাফ করেন সুতরাং তোমার আমার কাছে ক্ষমা চাও আগ ফের লাকুম তোমাদের গোনা আমি মাফ করে দেবো তোমরা আমার ক্ষতি সাধন পর্যন্ত কখনো পৌঁছিতে পারবে না আমার ক্ষতি কখনো করতে পারবে না আমার ক্ষতি সাধন পর্যন্ত পৌঁছিতে পারবে না ফাতাজরুনি যে তোমরা এইভাবে কি করবে আমাকে ক্ষতিগ্রস্ত করে দেবে আর আমার উপকারিতা পর্যন্ত তোমরা কখনো পৌঁছিতে পারবে না ফাতান ফাউনি যে এইভাবে তোমরা আমাকে উপকারিত করবে এটাও তোমাদের ক্ষমতা নেই যে আমার উপকার অপকার তোমরা কিছু সারা দুনিয়ার কিছুই করতে পারবে না আল্লাহ ফালাইয়াদুর আল্লাহ হাসাইয়া রয়েছে সামান্যতম আল্লাহ পাকের কোনো ক্ষতি করতে পারবে না এমন পরেজগার হলো যে দুনিয়ার মধ্যে মানুষ আর জেনার মধ্যে সবচেয়ে পরেজগার যে ব্যক্তি আল্লাহ ভিরু তার মতো যদি সবাই মিলে হয়ে যায় সবাই যদি হয়ে যায় এক অন্তরের মতো একবারে ঐক্যের ক্ষেত্রে তাকুয়ার ক্ষেত্রে হ্যাঁ আল্লাহ অভিমুখী হওয়ার ক্ষেত্রে যদি এরকম হয়ে যায় এতে আল্লাহ পাকের জমিনে তো খুব এবাদবন্দি হইল হইল না হইল না যথেষ্ট এবাদবন্দি হইল কিন্তু এটা আমার রাজত্বে সামান্যতম বৃদ্ধি করে দেবে না সারা দুনিয়া যদি সেজদায় পড়ে থাকে সবসময় তাতে আল্লাহ পাকের হ্যাঁ যে রাজত্বে হ্যাঁ সার্বভৌমত্বে কিছু বৃদ্ধি পাবে শক্তিশালী এমন কিছু নাই কিন্তু আমাদের একটা করে লোক বাড়লে আমরা শক্তিশালী হই হ্যাঁ যারা দুনিয়ার রাজত্ব করছে তারাও আর যারা দিনের দাওয়াত করছেন সেই ক্ষেত্রেও আর দিনের দাওয়াতে একটা সহি আকিদা আসলে আমরা শক্তি অনুভব করি আলহামদুলিল্লাহ আমরা শক্তি অর্জন করছি আলহামদুলিল্লাহ আমাদের সহি আকিদার লোক বাড়ছে ঠিক না কিন্তু আল্লাহর ক্ষেত্রে না যদি তোমাদের পূর্বের লোকেরা তোমাদের পরবর্তীকালের লোকেরা তোমাদের মানুষরা তোমাদের জিনেরা কানু আল তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পাপিষ্ট লোকের অন্তরের মতো হয়ে যায় বা অন্তরের ভিতরে হয়ে যায় মানে এক হয়ে যায় সব পাপ করে সীমাহীন পাপ করে একবারে যদি চলে যাই তারপরেও মা নাকাসা জালেকামি মুলকি সায়া এটা আমার রাজত্বে সামান্যতম কিছু ঘটাতে পারবে সারা দুনিয়া যদি কুফরিতে লিপ্ত হয়ে যায় আল্লাহ দ্রোহী হয়ে যায় কিছুই করতে পারবে আমার বান্দার আল্লাহ আন আউআলাকুম আখিরাকুম ইনসাকুম জিন্নাকুম কামু ফি ওয়াহিদ যদি তোমাদের পূর্বের লোকেরা তোমাদের পরবর্তীকালের লোকেরা শেষ জামানার লোকেরা ও ইনসাকুম মানে সকলে আদাম থেকে শুরু করে কেমন পর্যন্ত সকল মানুষ যারা চলে গেছে যারা আছে যারা আসবে তোমাদের মানুষরা তোমাদের জেনেরা কামফি সাইদিন ওয়াহেদ একই মাঠে যদি তারা দণ্ডায়মান হয় একই জায়গায় যদি একত্রিত হয় ফাঁসা আলুনি আর তারপরে সকলে চাইতে শুরু করে আমাদের কাছে দু তিনটা ভিক্ষুক চাওয়া শুরু করলে মাথা খারাপ হয়ে কাকে দিব রে কোন এক সময় তখন বুঝতাম না যে শাড়ি শাড়ি আর লুঙ্গি বিতরণ করা জাকাতে এটা ভালো কাজ নয় এত মশলা বুঝতাম না তখন তো একবার সৌদি আরবে প্রথম দিকে গেলাম টাকা পয়সা আছে তো জাকাত দেবো ভাবলাম যে গ্রামের কিছু লুঙ্গি আর ই দিয়ে দি শাড়ি হ্যাঁ আরে কিছু যারা কিনেছি কিনেছি দিয়েছি আর কি এক ফকির আর এক ফকিরকে এমন ভাবে খবর দিয়েছে যে গোটা এলাকা থানা থেকে তো এসছে এসছে আমাদের একবারে বর্ডারের শেষ পাশের গ্রাম আমাদের বাংলাদেশ থেকে প্রচুর ময়ূরগুলো চলে এসছে আর ওইদিকে আমাদের আত্মীয় স্বজন পুরো ভরে আছে আর সবাই পরিচিতি ওই গ্রামে বাস করি এই গ্রামে বাস করি সব আত্মীয় স্বজনদের গ্রাম আমি দেখলাম যে এটা মুসিবত হয়ে যাবে এভাবে জাকাত দিলে নিজের পকেট থেকে দিয়ে শেষ করতে পারবেন না আপনি তো মানুষ দিতে গিয়ে পেরেশান হয়ে যায় ঠিক না রাস্তাঘাটে দেখেন একটা ভিক্ষুকে দেন আর একটা লাইন লাগিয়ে দিচ্ছে যেখানে ভিক্ষুক দাঁড়িয়ে থাকেন কিন্তু আল্লাহ ফাকরাবুল আলমিন বলছে সারা বিশ্বের সমস্ত মানুষ জিন আদাম থেকে শুরু করে কেমত পর্যন্ত শুধু মানুষই না জিন সকলে যদি একই মাঠে জমা হয়ে যায় সকলে যদি চাইতে শুরু করে ফাতেই আর প্রত্যেককে যদি তার যাচ্চা মোতাবেক আমি দিই এমন না যে কম কম করে দিলাম হ্যাঁ চাইলো একশো দিলাম একটা দুটা করে মন বুঝানো করি যেমন আমরা করি চাইছি একশো টাকা যা পাঁচ টাকা করে নিয়ে যা যখন বেশি ফকির তো কম করে দিস তাই না না আল্লাহ বলছেন কুল্লা ওয়াহেদের মাস আল্লাহ তাহ তার যা চাহিদা ছিল তাই আমি যদি দিয়ে দিই মা নাকাসা যা লেখা মিম্মা ইন্দি যা আমার কাছে রয়েছে তাতে এটা কোনো কিছুই কমাতে পারে না কতটা কমাই আসলে কিছুই কমে না একটা উদাহরণ দিচ্ছেন সামান্যতম ইল্লা অতটাই কমাতে পারে কামায়ান কোসল মিখিয়াত এদা উদ খেলাল বাহারা যেমন একটা সুচ খাইতুন মানে হচ্ছে সুতা হ্যাঁ আর মিখিয়াত হচ্ছে ইসিম আলার সেগা তাহলে সুতের যন্ত্র বা সুতার যন্ত্র সুতার যন্ত্র কি সুচ ইবরাতুন মানে সুচ হয় হ্যাঁ কিন্তু এখানে মিখিয়াত বলা হয়েছে তাহলে দুটো আরবি শিখে ইবরাতুন মানেও সুই হয় বা সুচ হয় আর মিখিয়াত জি কামায়াম কুসুল মিখিয়াত যেমন সুচে কমাতে পারে এজা উদ্খেরাল বাহারা তা যদি সাগরে ঢুকিয়ে দেওয়া হয় সাগরে ডুবিয়ে একটা সুচ উঠিয়ে দিলেন পানি উঠবে এক ফোটা যে উঠেছে ওটা বোঝা যাবে না তো এতটুকু কমাইতে পারবে না সারা দুনিয়া আল্লাহর কাছে চেয়ে মানে কিছুই কমাইতে পারবে না ভাষ্যকারগণ বলেছেন এটা এক্সাম্পল ওই রকমই যেমন কাফের মুশ্রেক জান্নাতে যাবে না হাত আলে জাল জামাল ফিস আম্বিল খেয়াত আল্লাহ করণাকারী বলেছেন যতক্ষণ পর্যন্ত একটা উঠ সূচের ছিদ্র দিয়ে না প্রবেশ করবে আর সূচের ছিদ্র দিয়ে কি আসলে উঠ প্রবেশ করবে উঁট প্রবেশ করা যেমন অসম্ভব তেমনি কাফের মুশ্রেকের জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব ওই রকম এখানে কমাটা অসম্ভব কিছু কমবে না এটুকু কমবে না আমরা যদি পানিতে ডুবাই তো থাকতে পারে একটু হয়তো রস থাকতে পারে ফোটা তো উঠবেই না চুচে ধরবে না কিন্তু এক একটু রসটা থাকতে পারে ওইটুকু আল্লাহ কমে না কিছুই কমে না আমার বান্দারা ইন্নায় মাহিয়া আমা লুকুম তোমাদেরকে সৃষ্টি করেছি কর্ম করার জন্য আসলে আসল কথা হচ্ছে যে আসল বিষয় হচ্ছে তোমাদের কাজকর্ম আমল ভালো আমল এখানে আমল কুমারে তোমাদের নেক আমল সৎ কাজগুলি ওসিহালাকুম হ্যাঁ যা তোমাদের জন্য আমি গণনা করে রাখি আল্লাহ পাক তাহলে নেকি গণনা করেন যেমন গনহাও গণনা করেন জি সোম্মা ওয়াফিহা ইয়াহা বরং এখানে দুই রকম আমল বললেই ভালো কারণ দুই রকম অবস্থার কথাই বর্ণনা করা হচ্ছে সুতরাং শুধু নেক আমলে সীমিত না করে ইন্নামাহি আমাল তোমাদের আমল ছাড়া আর কিছু নেই তোমাদের কর্মের ওপর সবকিছু নির্ভরশীল তোমাদের পরিণতি বা রেজাল্ট ও হুসিহা যা তোমাদের জন্য আমি কি করে রাখি গণনা করে রাখি আমার এখানে হজফ করে দিয়েছে ইয়া হজফ আর কোনো কায়দা নেই এখানে যদি কারো ইয়া না থাকে ফায়ের পরে তাহলে ইয়া আছে না তাহলে ঠিক আছে এখানে ভুল আছে আরবি গ্রামার না জানলে এত সুন্দর করে টাইপ আর জের জবাব দিয়ে রেখেছে আমি পড়ে হ্যাঁ করে দিতাম তাই না তো আরবি গ্রামার বোঝার জন্য এখানে ইয়াকে হজব করলো হজব করার লোক নেই হজব করার কোন আমেল নেই কি করে হজব হবে কিনা অতপর তা তোমাদেরকে পূর্ণ মাত্রাই দেব আমলগুলি তোমাদের বা আমলের যে ফলাফল পূর্ণ মাত্রায় দেব ফামান ওয়াজাদা খাইরান সুতরাং কেউ যদি তার কর্মলিপিতে আমল নামায় কল্যাণ পায় ভালো পায় ফালি আহমদুল্লাহ সে যেন কি করে আল্লাহ পাকের প্রশংসা করে সুক্রিয়া আদায় করে যেদিন আমল নামা হাতে পাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়ে আর দুনিয়াতে যদি দেখো যে না আমার কাজকর্ম ভালো আমার আকিদা ভালো আমার এবাদত ভালো আমার আখলাক ভালো তো আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ পাক আপনাকে অভিজ্ঞ দিয়েছেন হেদায়ত করেছেন সহি পথে আপনাকে রেখেছেন এবং আপনার চেষ্টা আছে বলে আল্লাহ রেখেছেন এমন নয় যে আল্লাহ পাক জবরদস্তি আপনাকে রেখেছেন আর কাউকে জবরদস্তি রাখেননি এমনও নয় কমান ওয়াজাদা গায়ে রাজা লেখা আর যদি কেউ এর এর ব্যতিক্রম পায় প্রথমটাতে খাইরান বললেন দ্বিতীয়টাতে সাররান কেন বললেন না হ্যাঁ। আল্লাহ পাক সত্যি খারাপ জিনিসটাকে উল্লেখ করতে চান না আর আল্লাহ চান না মান্নার জন্য যে খারাপ করুক আর খারাপ তার পরিণতি হোক অমান ওয়াজাদা গায়ে রাজা লেখা এর যদি ব্যতিক্রম পায় আমরা অনেক সময় ভদ্র ভাষায় বলি বলি না আপনার যদি ভালো হয় তো খুব ভালো আর এর যদি বিপরীত হয় বা এর যদি কোনো কিছু ব্যতিক্রম হয় বললাম না খারাপ হয় খারাপ কথাটা বললাম না আল্লাহাকে এই আদব শিখিয়েছেন অমান ওয়াজাদা কেউ যদি এর ছাড়া অন্য কিছু পায় ফালাই মান্না ইল্লা নাফসা তাহলে নিজেকে ছাড়া অন্যকে যেন তিরস্কার না করে দোষ তার তার নিজেকে ছাড়া অন্য কাউকে যেন তিরস্কার না করে আর কার দোষ চাপাবেন আপনি আপনার দোষে জান আপনার দোষে পাপের বোঝা প্রত্যেকটি ক্ষেত্রে কেউ বলতে পারবে না যে আমি তো ভালো পথে চলার চেষ্টা করেছিলাম কিন্তু আমাকে এরকম করে দিয়েছে না কাজটা তো তুমি করেছো পাপটা তো তুমি করেছো অন্যায় তুমি করেছো অন্যায় কথা তুমি বলেছো সংজ্ঞা কি কাকে বলা হয় যা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তার রব থেকে বর্ণনা করেছেন কিন্তু সেটা অংশ সেটা কোরআনের অংশ যদিও দুটোই নবী শাসন আল্লাহর পক্ষ থেকে পৌঁছেছেন কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে তিনি পৌঁছিয়েছেন মোবাল্লিক তিনি আর হাদিসে কদসি আল্লাহর পক্ষ থেকে পৌঁছিয়েছেন হাদিসে কদসি সম্পর্কে ওলামাদের দ্বিমত রয়েছে যে সেটা আর ভাষা অর্থ দুটোই আল্লাহর না শুধু তার অর্থটা আল্লাহর আর শব্দগুলি বাক্যগুলি রসুল্লাহামের এটা দ্বিমত রয়েছে একদল বলছেন না শব্দ অর্থ দুটোই আল্লাহ তার মানে হাদিসে কুদসে যেই বাক্যগুলি আমরা পড়লাম আর অনুবাদ করলাম ব্যাখ্যা করলাম শব্দগুলিও বা বাক্যগুলিও কার আল্লাহ একটি মত দ্বিতীয় মত হচ্ছে না আর দ্বিতীয় মতটাই ঠিক কারণ যদি বলা যায় এর শব্দ আর অর্থ দুটোই আল্লাহর তাহলে এতে আর কোরআনে পার্থক্য আবার কি থেকে যেতে কোরআনে করিমের আলফাজ এবং মাহানি শব্দ এবং অর্থ সবগুলি আল্লাহর হাদিসে কুদ্সিতে অর্থটা আল্লাহর পক্ষ থেকে শব্দগুলি রাসুল্লাহ হইতে পারে আবার আল্লাহর হইতে পারে কিছু আল্লাহর আছে আর হইতে পারে যে তিনি আল্লাহর কথাগুলিকে নিজের হ্যাঁ, ভাষায় তিনি প্রকাশ করেছেন প্রথম মুক্তি বলছে আল্লাহ হাদিস আল আল্লাহর পক্ষ থেকে তার শব্দ এবং অর্থ এটা বললাম দ্বিতীয় দ্বিতীয় মত হচ্ছে আল্লাহ অর্থ তো আল্লাহর পক্ষ থেকে নবী শব্দগুলি নবী সাল্লামের পক্ষ থেকে এর যুক্তি হচ্ছে দুটি একটি যুক্তি তো বললাম কি লাউকান যদি শব্দ আর অর্থ দুটোই আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসির হয় তো লাকান আলা আল কোরআনে প্রথম কি বললাম যেটা একটু আগে বললাম সেটা হচ্ছে তাহলে কোরআন আর হাদিসে কুদ্সিতে পার্থক্য থাকে না দুই নম্বরে ভাষ্যকার ওটা বয়ান করেছেন আর প্রথমটা বয়ান করছেন আর তাহলে আরেকটা শুনে শুনি সেটা হচ্ছে যে তাহলে হাদিসে কুদ্সিটা কোরআনের চাইতেও বেশি কি হয়ে যায় শক্তিশালী হয়ে যায় আলা সানাদান সনদ সূত্রর দিক থেকে হ্যাঁ, উচ্চ পর্যায়ের হয়ে যায় কোরআনের চাইতেও কেন কারণ হাদিসে কুদ্সি রসুল্লাহ বয়ান করছেন আল্লাহ থেকে হাদিসে কুদ্সি কার থেকে বয়ান করছেন স্বয়ং আল্লাহ থেকে বয়ান ফিমা ইয়ারবি রব থেকে সরাসরি ডাইরেক্ট আর কোরআন জিবর নিয়ে নামছেন তাহলে মাঝখানে সনদে আর একজন বেড়ে গেলেন জিবরাইল বেড়ে গেলেন তাহলে কোরআনের ওপরে চলে যায় না হাদিসে কদসি এই জন্য ভুল এটা জি কারণ কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন কুল নাজ্জালাহু রুহুল কুদুসিম রব্বিকা হে নবী রুহুল কুদুস পবিত্র আত্মা তোমার রবের পক্ষ থেকে কোরআনি করিম হ্যাঁ নিয়ে অবতরণ করে জি নাজালা বিহি রুহুল আমিন আল্লাহ কালবে কালে তাকুন আমিন আল মনজেরিন জি রুহুল আমিন বিশ্বস্ত আত্মা জিবরাইল আমিন নিয়ে আসে কোরআন দ্বিতীয় যেটা বললাম যে যদি হাদিসে কুদ্সি আল্লাহর তরফ থেকে তার শব্দ আর অর্থ দুটোই হয় ইলাম ইয়াকুন বেইন বেইন আল কোরআন ফারকুন কোরআন আর হাদিস কুদ্সিতে কোনো পার্থক্য থাকে না কারণ দুটোই তাহলে একই রকম আল্লাহর কালাম হয়ে যায় শব্দের দিক থেকে অর্থের দিক থেকে এটাও ঠিক নয় মোটেই অমিনাল মালুমে আর এটা সর্বজন বিদিত আন্না বাইন আল কোরআন আল হাদিস কুদ্সি ফরুকান কাসিরা কোরআনে করিমের মাঝে আর হাদিস কুদ্সের মাঝে অনেক দিক থেকে পার্থক্য রয়েছে ভাষ্যকার আটটি পার্থক্য উল্লেখ করেছেন কত দেব ওয়ান ফোর্থ দুটা দুটা বলি না প্রথম প্রথম হচ্ছে যে কোরআনে করিমের তেলাওত তেলাওতই হচ্ছে এবাদত কারণ তেলাওত হচ্ছে এবাদত কিন্তু হাদিসে কুদ্সির তেলাওত এবাদত নাই তেলাওত এবাদত নেই অর্থ যদি বুঝেন আর যদি সেটা দস্তাদিস করেন যেমন আমরা শিখাচ্ছি শিখছি তাহলে নাকি আছে কিন্তু আলিফুল অক্ষরে অক্ষরে এক নেকি না এটা নাই দুই নম্বর হচ্ছে যে কোরআনে করিম দিয়ে কাফেরদেরকে চ্যালেঞ্জ করেছেন এনকুন্তুম ফিরাইবিম না আমার যা তুই সন্দেহ কর ফাহাতু মিসলেহি এরকম একটা নিয়ে কেউ নিয়ে আসতে পারেনি আর পারবেও না কিন্তু হাদিস কুদ্সির মতো বাক্য আনতে পারবেন এমন বিষয় নয় হতে পারে কেউ নিয়ে আসতে পারে এরকম বাক্য পূর্ণ জি কোরআনে করিম কোরআনে কেরিমের শব্দের তেলাওত হইতে হবে আপনি যদি মনে করেন যে আমি তার অর্থের তেলাওত করব অর্থাৎ শব্দগুলিকে ঠিক না রেখে আমি তার ভাব অর্থটা প্রকাশ করবো আলিফুল্লাহ লাফি হারাম কিন্তু হাদিসে কদিসিতে জায়েজ বলতে পারেন অসুবিধা নেই গেছে রেওয়ায়ত বিল মানা করা যেতে পারে কিন্তু কোরআনে কেন রেওয়ায়ত বিল মানা তার অর্থ প্রকাশ করা যাবে না অর্থের কেরাত করা কোরআনে কারিমের ক্ষেত্রে না বে ইজমাইল সমস্ত মুসলিমদের ইজমা রয়েছে হাদিস ক্ষেত্রে খেলাফি হাদিস মানা জওয়াজি ইখতলাফ রয়েছে কিন্তু অধিকাংশ আলামারা বলছেন যে হাদিসকে হাদিসের রেওয়ায়ত বিল মানা মানে যদি মহাদ্দেশ শব্দগুলি মুখস্থ না রেখে রসুল্লাহামের শব্দ হইতে হবে জরুরি না হ্যাঁ বরং যদি একটু পার্থক্য হয়ে যায় তো কোনো অসুবিধা নেই রাইবের জায়গায় শক বললো হ্যাঁ জি আর কিছু যা আর জায়গায় আতা বললো যা আর নবী হোসেন আতান নবী অর্থ তো একই শব্দের পার্থক্য জি কোরআনে করিম দিয়ে নামাজের তেলাওত হয় বরং ফাতে না পড়লে নামাজ হয় নাই কিন্তু যদি কেউ হাদিসে কুর্সি পড়া শুরু করে ফাতে আর পরে নামাজ হবে না নামাজ হবে না মেলাগুলি পার্থক্য বলে দিলাম হ্যাঁ পাঁচটি হয়ে গেছে মনে হয় না চারটে হয়েছে চারটে হয়েছে থাক যথেষ্ট হ্যাঁ কোরআনে করিমের হেফাজতের স্বয়ং আল্লাহ দায়িত্ব নিয়েছেন শব্দের অর্থের দুটো শব্দ অর্থের যদিও বিকৃতি ঘটাবার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ পাক হেফাজত শব্দের বিশেষ করে শব্দের হেফাজতের আল্লাহ পাক দায়িত্ব রয়েছে কোরআনের একটা শব্দে কোনো পার্থক্য হয় না হ্যাঁ? কিন্তু হাদিসের ক্ষেত্রে তাহারিফ করা রদবদল করার চেষ্টা অথবা জৈব জাল তাতে ঢুকেছে জৈব জাল ঢুকেছে যদিও মহাদিসরা ওগুলোকে ছাঁটাই করে দিয়েছেন এই দিক থেকে হাদিসের হেফাজত হয়েছে কিন্তু কোরআনের মতো ওইভাবে হেফাজত হয়নি কোরআনে করিম নাপাক অবস্থায় পড়া যায় নয় সঠিক মত হ্যাঁ নাপাক অবস্থায় ফরোজ গোসুল আপনার সহবাস হয়েছে অথবা স্বপ্নদোষ পড়া যাবে না কিন্তু হাদিসে করছি পড়া যাবে জি কোরআনে করিম নাপাক ব্যক্তি সহি মতে স্পর্শ করতে পারে না কোরআনে করিম মুসাফ কিন্তু হাদিসে কুদ্সির কিতাব হাদিসে কুদ্সির কিতাব আছে কিছু কিতাব আছে এইরকম লিখেছেন যে শুধু হাদিসে কুদ্সির কিতাব আছে ওই কিতাব নিয়ে স্পর্শ করতে পারে জি যথেষ্ট সাতটা বললাম যথেষ্ট আর বেশি শোনার দরকার নাই অনেক যথেষ্ট হয়ে গেছে দু তিনটা মনে থাকলেই তো হইল আপনাদের যাতে বলতে পারে আমি যে বিষয়টি বললাম যে আল্লাহ পাক জুলুম করতে সক্ষম কিনা আন্নাল্লাহ তালা কাদের জুলমে আমার কথা আমি নিজে অনেক সময় বয়ান করলে ভাবে যে এটা তো শাইকের কথা আর একজন শাইক তো বলেছে যে না জুলুম করতে পারবে না তো কোনটা বা নিবো হ্যাঁ তো সাইকি সারা না শেখ ইবনাসিম রহমতুল্লাহ নিজে বলছেন যে আল্লাহ জুলুম করতে সক্ষম লাকিন্নাও হারাম আলা নাফসিহি তবে তিনি নিজের উপর কি করেছেন হারাম করেছেন লে কামাল আদলেহি তার পূর্ণ হ্যাঁ ইনসাফের ভিত্তিতে হ্যাঁ ন্যায় পূর্ণতার ভিত্তিতে আচ্ছা তারপরে যদি আল্লাহ পাক অক্ষম হইতেন একটা দিক তো বললাম তাহলে আল্লাহকে অক্ষম বলা হয় আল্লাহ যদি জুলুম করতে সক্ষম না হতেন তাহলে আল্লাহ জুলুম করেন না এটা কোন বা বৈশিষ্ট্য হইত ফেরেস্তা গোনা করতে পারে না তো ফেরেস্তার এমন কোন বৈশিষ্ট্য গোনা তো করতেই পারে না কিন্তু একজন আদম সন্তান গোনা করতে পারে তারপরে গোনা করে না তার শ্রেষ্ঠত্ব রয়েছে ঠিক না জি তো আল্লাহ পাক জুলুম করতে পারবেন তারপরে জুলুম করেন আরাম করেছেন এটা হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের গুণগান বয়ন করা হইল এখানে নফস যে হারাম তো জুলম আলা নফসে নফস বলতে জাত বোঝানো হয়েছে এটাও শেখ ইমরান উল্লেখ করেছেন জি নফস মানে জাত এই হাদিস থেকে বোঝা গেল যে এলম তলব করার ক্ষেত্রে বা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে উৎসাহিত হওয়া উচিত এবং উৎসাহিত করা উচিত আল্লাহ ফাকর স্বয়ং উৎসাহিত করেছেন বান্দাদেরকে এসবগুলি জানিয়েছেন তা আল্লাহ ইলম তোমরা সকলেই কি বিভ্রান্ত সকলে তোমরা দিশে হারা তাহলে দিশা খুঁজো হ্যাঁ সঠিক রাস্তা খুঁজো তাহলে আল্লাহ উৎসাহিত করছেন জি গোনা সম্পর্কে হাদিসে গোনার কথা আসলো না যে যে কোনো গোনা আমি মাফ করতে পারি আসলে কি আসলো না গোনা হচ্ছে তিন প্রকার গোনা হচ্ছে তিন প্রকার এক রকমের গোনা যার তবা করা বিল ইজমা ফরজ তবার না করলে আল্লাহ কখনো মাফ করবেন না সেটা হচ্ছে বড় শির্কের গোনা কুফরের গোনা বড় মোনাফিকের গোনা কুফরি মানে নাস্তিকতা বা ইসলামের কোনো ফরজকে অস্বীকার করা বা হারাম হারামকে জায়জ মনে করে নেওয়া হালাল মনে করে নেওয়া যে যার মাধ্যমে এই মান ভঙ্গ হয়ে যায় তাহলে কুফরি শির্কের গোনা বিনা তবাত আল্লাহ কখন মাফ করবেন না তো এক হলো গোনা একরকমের গোনা দ্বিতীয় গোনা হচ্ছে সাগিরা গুনা যে সাগিরা গুনার জন্য তবা শর্ত নয় বরং নেক আমল করলেই কি হয়ে যায় সাগিরা গুনা মাফ হয়ে যায় আর তৃতীয় রকমের গুনা হচ্ছে যেই গুনাগুলির জন্য হ্যাঁ তবা আবশ্যক নয় তবে অধিকাংশ অলামাদের নিকটে অধিকাংশ অলামাদের নিকটে তার জন্য কাবিরা গুনার জন্য তবা করতে হবে ইখতলাফ রয়েছে এই ক্ষেত্রে যদিও অধিকাংশ অলামারা বলেছেন যে তবা করা শর্ত কাবিরা গোনার ক্ষেত্রে যেগুলো কুফুরি গোনা নাই কাবিরা গোনা একটা ফরজ ছেড়েছে তবা করার শর্ত কিন্তু কখনো কখনো হয়তো তবা করার সুযোগ পায়নি তারপরও সেই গোনার শাস্তি যে অবশ্যই দেবেন এটা জরুরি নয় হাদিস রয়েছে কেউ যদি এই পাপগুলি করে ফেলে তাহলে ফাহা এল আল্লাহ তাহলে আল্লাহ মর্জি আল্লাহর ইচ্ছা ইনশা আজাবাহু ওয়াইনশা আগাফার আল্লাহ আল্লাহ চাইলে ওকে আজাব দেবেন শাস্তি দেবেন মানে মাফ করেন নাই আর আল্লাহ যদি চান তার রহমতে বা নবীর হাতে বা কারো সাফাতে তাহলে কি করবেন মাফ করবেন বোঝা গেছে না তাহলে গোনা হচ্ছে একটা হচ্ছে কুফরি শির্কের গোনা বিনা তবাতে মাফ হবে না সর্বসম্মতি করবে আর সাগিরা গোনা বিনা তবাতে মাফ হবে নে কামল দ্বারা মাফ হয়ে যাবে আর যেগুলো কাবিরা গোনা কিন্তু কুফরি নয় সেই গোনাগুলির জন্য অধিকাংশ আলমাদের নিকটে তবা শর্ত তবা করা আবশ্যক তবা করা আবশ্যক তবে তবা ছাড়াও মাফ হতে পারে তবা ছাড়াও মাফ হইতে পারে এখলাসের ভিত্তিতে বাঘ যেগুলো বললাম সাফাত ইত্যাদি সময় শেষ হয়ে গেছে এখানেই শেষ করা যাক সাল্লাহামকে যে জুতা খুলতে বলা হয়েছিল সেই জুতাটা চামড়া কিসের ছিল এটা দেখার বিষয় কেউ কেউ তাফসিকাররা বলেছেন অথবা জুতাতে নাপাকি ছিল নামাজে ফরজ নামাজ আপনি জুতা পরে পড়তে পারেন হাদিস রয়েছে বেশ কিছু হাদিস রয়েছে আবু দাউদে হাদিস রয়েছে সেই সেই হাদিস রয়েছে এবং এহুদিদের বিরোধিতা করতে বলা হয়েছে যে তারা খালি পায়ে নামাজ পড়ে তোমরা জুতা এই জন্য মাঝে মাঝে জুতা দিয়ে নামাজ পড়া এটা অনেক আমাদের কাছে যারা হাদিসের অনুসারী তাদের কাছে বাকি কথা হলো যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মেয়েরাজে গেছেন তখন জুতা খুলতে বলা হয়েছে হয়নি এইরকম কথা কোনো হাদিসে নেই কোনো সহিদিস না এগুলো জাল কথা বিদাতিরা বয়ান করে সুতরাং ওই দিয়ে এর সাথে আপনার দ্বন্দ্ব লাগাবার কোন প্রয়োজন নেই আল্লাহর আরসের চাইতে কুরসির চাইতে কাবার চাইতে ইত্যাদির চাইতে নবিসাম কবরের জায়গা উত্তম যেখানে নবিসাম মোবারক দেহ লেগে আছে এসব কথা যে ফাজাইলে বলেছে এগুলো ভিত্তিহীন কথা একটা দলিল দিক দেখি এগুলো বেদাতিদের ভিত্তিহীন কথা তাদের তো দলিল না কথা বলার জন্য আল্লাহ পাক তাদের হৃদায়ত দান করেন জি খালেক খালেকের স্থানের চাইতে মখলুকের স্থান তাদের কাছে বেশি মর্যাদাপূর্ণ তাহলে এরা কেমন আকিদার লোক কেমন তহিদ এদের চিন্তা করুন নবীলাম মখলুক আর আল্লাহ খালেক তা আল্লাহ পাকে আরো সাজিম আর কুরসি তার চাইতে শ্রেষ্ঠ নবীর কবরের জায়গা অজ্ঞতা বা আকিদা সম্পর্কে একেবারে সহি আকিদা থেকে দূরে থাকে আল্লাহ পাক হেদায়ত দান করে নেবে যারা দুনিয়াতে বেঁচে আছে হেদায়ত দান করে যারা চলে গেছে আল্লাহ পাক জান আল্লাহ পাক কি মামলা করবেন এই সব বিষয়ে সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী